এই দেশটা যে এক রক্ত বিলীন মহান বাংলাদেশ লাখো শহীদে পুণ্যে গাথা মোদের বাংলাদেশ হাজার লিদের চরণ ধুলির বাহক বাংলাদেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল দেশ সবার সেরা বাংলাদেশ এই দেশটা যে এক রক্ত বিলীন মহান বাংলাদেশ লাখো শহীদের পুণ্যে গাথা মোদের বাংলাদেশ হাজার লিদের চরণ ধুলির বাহক বাংলাদেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল দেশ সবার সেরা বাংলাদেশ সুজলা সুফলা যে এক হিমেল পরিবেশ এক হিমেল পরিবেশ এক হিমেল পরিবেশ সুজলা সুফলা যে এক হিমেল পরিবেশ এক হিমেল পরিবেশ এক হিমেল পরিবেশ প্রভাতে হে মুসাফির বলো কেমন এই বিশাল বাংলাদেশ হে মুসাফির বলো কেমন এই বিশাল বাংলাদেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল দেশ সবার সেরা বাংলাদেশ এই দেশটা যে এক রক্তবিলীন মহান বাংলাদেশ লাখো শহীদের পুণ্যে গাথা মনির বাংলাদেশ হাজার লিদের চরণ ধুলির বাহক বাংলাদেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল দেশ সবার সেরা বাংলাদেশ সকাল সাজে প্রবে দেখি প্রদীপ্ত দিবাকর প্রদীপ্ত দিবাকর প্রদীপ্ত দিবাকর সকাল সাজে পূবে দেখি প্রদীপ্ত দিবাকর প্রদীপ্ত দিবাকর প্রদীপ্ত দিবাকর রাত বাংলাদেশ খোদা তালার পুণ্যে গড়া প্রিয় বাংলাদেশ বড়া আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল এ দেশ সবার সেরা বাংলাদেশ এই দেশটা যে এক রক্ত বিলীন মহান বাংলাদেশ লাখো শহীদের পুণ্যে গাথা মোদের বাংলাদেশ হাজারো লিদের চরণ ধুলির বাহক বাংলাদেশ বড়া আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল এ দেশ সবার সেরা বাংলাদেশ এই পাক জমিন সমাহিত হাফিজি হুজুর আছেন ফজলুল করিম শামসুল ফরিদপুরি এই পাক জমিন সমাহিত হাফিজি হুজুর আছেন ফজলুল করিম শামসুল ফরিদপুরি এই পাক জমিন সমাহিত হাফিজি হুজুর আছেন ফজলুল করিম শামসুল ফরিদপুরি কোটি গর্বিত এই দেশ তাদের চরণ ধুলি মেখে গর্বিত এই দেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল এ দেশ সবার সেরা বাংলাদেশ এই দেশটা যে এক রক্ত বিলীন মহান বাংলাদেশ লাখো শহীদের পুণ্যে কথা মোদের বাংলাদেশ হাজার লিদের চরণ ধুলির বাহক বাংলাদেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল এ দেশ সবার সেরা বাংলাদেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল এ দেশ সবার সেরা বাংলাদেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটি বিউটিফুল দেশ সবার সেরা বাংলাদেশ বড় আচ্ছা বাংলাদেশ ভেরি বিউটিফুল এ দেশ সবার সেরা বাংলাদেশ